বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আলাল মাবুসিফিনা রাহমাতাল্লিল আলমিন আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলা মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আল্লাহুম্মা জাআলনা সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আমাদের এই আয়োজন শুরু করছি বন্ধুগণ আমরা পরস্পরে আলোচনা করছিলাম কবিরা গুনাকে নিয়ে কারণ আল্লাহ নিষিদ্ধ এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালী ওসাল্লাম কর্তৃক বাস্তবে না করে প্রমাণ হিসেবে দেখিয়ে দিয়ে নিষেধ করেছেন যে সকল বড় বড় অপরাধগুলোকে এর থেকে আমাদের বেঁচে থাকতে হবে যদি বেঁচে না থাকি তাহলে দুনিয়াও বরবাদ হবে পরকালটাও বরবাদ হবে অনেক ভালো কাজই হয়তো করব কিন্তু কবিরা গুনায় লিপ্ত থাকার কারণে কেমতের কঠিন দিনে আল্লাহ হুয়া তালা তৌবা না করে দুনিয়া থেকে যাওয়ার কারণে সকল কিছু ধ্বংস করে দেবেন রব্বুল আলী বলেছেন ওয়াকাদিম না ইলামা আমিলু মিন আমালিন ফাজআলনাহু আবা মানসুরা রব্বুল আলামিনের সামনে অনেক আমলই যাবে কিন্তু কবিরা গুনায় লিপ্ত থাকার কারণে অন্যায়ের অপরাধে নিজে নিবজ্জিত থাকার কারণে হয়তো না জেনেই অপরাধ করে গিয়েছি অথবা জেনেও কবিরা গুণা করেছি তুচ্ছ তাচ্ছিল্য করে কবিরা গুণা করেছি আর ঠিক এমন তুচ্ছ তাচ্ছিল্য করে কবিরা গুণা করার অপরাধে কবিরা গুনায় জেনে না জেনে নিমজ্জিত থাকার অপরাধে সকল আমল ধ্বংস করে কারণ কবিরা গুনা তৌবা যদি না করে কেউ রব্বুল আলমিন ক্ষমা করেন না আর তা যেহেতু কিছু কিছু কবিরা গুণা এমন যা সব আমল ধ্বংস করে দেয় ইমানের মূল প্রাসাদে আঘাত করে আর যার ইমান নাই তার তো কোনো কাজই পরকালে ভালো বলে গৃহীত হবে না বন্ধু সুতরাং আমাদের প্রত্যেককে জানা উচিত আর কবিরা গুণা থেকে বিরত থাকা উচিত আল্লাহ সফানা হো তালা কে আমাদের কঠিন দিনে মিজানের পাল্লায় আমাদের ভালো আর নেকিকে বেশি করে অপরাধ থেকে আমাদের বাঁচায়া জান্নাতের স্থায়ী অধিবাসীদের সামিল করুন আমরা বলি আমিন রব্বুল আলী বলেছেন আমাদের কঠিন দিনে নেকির পাল্লাটা ভারী হলে সন্তুষ্টদায়ক আরাম আর তৃপ্তিদায়ক সুখ আর শান্তির চিরস্থায়ী ঠিকানায় বসবাস হবে আর যদি হালকা হয়ে যায় অপরাধ বেশি আর নেকি কম তাহলে তো প্রজ্বলিত অগ্নিকুণ্ডে ঠিকানা ছাড়া কোনো জায়গা নাই বন্ধুগণ ভাইয়া শুন না আমরা নিজেদের ভালো কাজের পাল্লা ভারী করার জন্য কবিরাগুনা থেকে বেঁচে থাকি কারণ কবিরাগুনা থেকে বেঁচে থাকা যেমন নিজেই একটি ভালো কাজ কবিরা গুণা না করাটাই ভালো কাজ আবার কবিরা গুণা থেকে বেঁচে থাকা ছোট ছোট অপরাধ এমনিতেই ক্ষমা হয়ে যাওয়ার কারণ আল্লাহ সুবহান নিজেও কোরআন কেরিমে বলেছেন করেছেন কবিরা তার থেকে যদি কেউ বেঁচে থাকে আলমিন ছোট ছোট এমনি ক্ষমা করে হাদিস করেছেন যে ব্যক্তি কবিরা গুনা থেকে বেঁচে থাকে তার এক জুমা থেকে আরেক জুমা মাঝখানে সকল ছোট গুনার জন্য কাফারা হয় কবিরা গুনা থেকে যদি কেউ বেঁচে থাকে তাহলে এক রমজান থেকে আরেক রমজান মাঝখানের সকল অপরাধের জন্য কাফারা হয়ে যায় সুবহান এক হজ থেকে আরেক হজ সকল অপরাধের জন্য কাফারা হয়ে যায় এক উমরা থেকে আরেক উমরা সকল অপরাধের জন্য কাফারা শর্ত হলো কবিরা গুনা থেকে বেঁচে থাক বন্ধুগণ আমরা হয়তো অনেকেই ভালো কাজ করার চেষ্টা করি কিন্তু কবিরা গুণা করার কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আর এই ক্ষতি থেকে রব্বুল আলমিন রক্ষা করুন আমরা বলি আমিন আর নিজেরা পরস্পর আলোচনা করে জেনে নিয়ে সাবধান হব সতর্ক হব এই জন্যই আমাদের এই আয়োজন রব্বুল আলমিন আমাদের এই আয়োজনটাকেও কবুল করুন আমিন বন্ধুগণ আজকে একটি কবিরা গুণা নিয়ে আমরা আলোচনা করব তা হলো আমাদের প্রাত্যহিক জীবনের একটি বাস্তবতা অনেকে ইচ্ছায় জেনে শুনেও এমন কবিরা গুণা করছি আর তা হলো গর্ব আর অহংকর প্রদর্শনের জন্য গর্ব আর গৌরব প্রদর্শনের জন্য নিজের জামা পুরুষ তার জামা কাপড় টাকনুর নিচে পড়বে অহংকার এবং গৌরব প্রদর্শনের জন্য পুরুষ তার জামা কাপড় টাকনুর নিচে পড়বে এটা কবিরা গোনা বন্ধুগণ আল্লাহ সুফানা হুয়া তালা অহংকার করাকে হারাম করেছেন কারণ অহংকার সেই করতে পারে যে কারো মুখাপেক্ষী নয় আর একমাত্র সত্তা তারা তিনি কারো মুখাপেক্ষী নন আল্লাহ বেনিয়াজ রব্বুল আলমিনকে কেউ জন্ম দেয়নি তিনিও কাউকে জন্ম দেননি আকাশ আর জমিনের কেউ তার সমকক্ষ নয় তিনি কারো মুখাপেক্ষী নন তিনি বেনিয়াজ অহংকার কেবল তারই হাদিস শরীফে রয়েছে অহংকার আল্লাহ সুফান চাদর তা এটা নিয়ে কেউ যদি টানাটানি করে মুখাপেক্ষী যে সবসময় প্রতি মুহূর্তে অন্য আরেকজনের কাছে সে তো অহংকার করতে পারে না গৌরব কিসের গৌরব করবেন কদ্দুর ভালো কাজ করেছেন কদ্দুর নেকির কাজ করেছেন গর্ব প্রদর্শন করবেন বুক ফুলিয়ে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ সুফানা জান্নাতের সুসংবাদ যাদেরকে দিয়েছিলেন রসুল সাল্লাহ দশজন সাহাবি জন সাহাবি দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন আশারাই মুবাসারা কিন্তু তারাও কেঁদেছেন উসমান ইবনা আফান রাদি আল্লাহ অনেক বেশি কাঁদতেন একজন প্রশ্ন করেছিল উসমান রাদি আল্লাহ আনহু আপনি তো আশারাই মুবাসার একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন আপনি কাঁদেন কেন তিনি উত্তরে বলেছিলেন রব্বুল আলমী যখন জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন ঠিক ওই মুহূর্ত পর্যন্ত হয়তো আমার আমল আমার কাজ আমার চালচলন রব্বুল আলমিনের কাছে পছন্দনীয় ছিল কিন্তু এরপর যদি শয়তানের ধুকায় পড়ে এখন যদি বরবাদ হয়ে গিয়ে থাকে এখনো যে আমি জান্নাতিদের তালিকায় রয়েছি চিরস্থায়ী জান্নাতিদের তালিকায় যে আল্লাহ আমার রেখে দিয়েছেন এটা তো আমি জানি না আর তাই কাদি দেখুন না জান্নাতের সুসংবাদ পেয়েও তারা গর্ব করেনি রসুল সাল্লাহ তাল আলী হোসাল্লাম বদরের যুদ্ধের ময়দানে যারা অংশগ্রহণ করেছিলেন রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন রসুল সাল্লাম বলেছেন ইফা আলুমা শিতুম তোমরা যা ইচ্ছা তাই করে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছেন কিন্তু এমন গৌরবের সংবাদ পাওয়া সত্ত্বেও তারা কি অহংকার করেছেন গর্ব দেখিয়েছেন কারণ মানুষ গর্ব দেখাতে পারে সর্বশ্রেষ্ঠ সফলতা পাওয়ার পরে আর সর্বশ্রেষ্ঠ সফলতাই হল জাহান নাম থেকে বেঁচে যাওয়া জাহান্নাতের অধিবাসী হরব্বুল বলেছেন যে ব্যক্তি কোনোভাবে জাহান নাম থেকে বেঁচে গেল আর জাহান নাম যার জন্য হারাম হয়ে গেল জাহান নাম থেকে যে রক্ষা পেয়ে গেল জান্নাতে থেকে যাওয়াই লাগবে কোনোভাবে কোনোভাবে আগুন থেকে বেঁচে গেল খেলাল জান্না জান্নাতে প্রবেশ করলো ফাকাদ ফাজ সে সফল কাম তো জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও সর্বোচ্চ সফলতা সর্বশ্রেষ্ঠ সফলতা পাওয়ার পরেও সাহাবাই কেরাম রাদি আল্লাহ গর্ব দেখাননি গর্ব করেননি আমরা কিসের গর্ব কি করেছি কি পেয়েছেন গর্ব করবেন অহংকার করবেন অহংকার আমাদের করা সাজে না কারণ অহংকার আল্লাহ সুফান চাদর আল্লাহ সুফান অহংকারকারীর সব ধুলিসাত করে দেন ধ্বংস করে দেন নিজেকে অনেক বড় মনে করার মতো যুক্তিমূলক অহংকার প্রদর্শন শয়তানের কাজ শয়তান মালাউন হওয়ার জন্য প্রথম যুক্তিপূর্ণ যে অহংকার প্রদর্শন করেছিল তা ছিল আমি আদমের চেয়ে উত্তম আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে তাকে সৃষ্টি করেছো মাটি থেকে সুতরাং আমি তার থেকে উত্তম অহংকার প্রদর্শন করেছিল একটি অপরাধের কারণে চিরজনমের মতো মালাউন হয়ে গিয়েছে আজাজিল ইবলিস শয়তান আর আপনি আমি অহংকার দেখাবো চুক্তিবাদিতার মাধ্যমে না গর্ব করবেন কি পেয়েছেন কদ্দূর পড়েছি কয়খান বই পড়েছি কয় কয় পৃষ্ঠা পড়েছি কয় পৃষ্ঠা ইংরেজি পড়েছি কয় পৃষ্ঠা আরবি পড়েছি কয় পৃষ্ঠা বাংলা পড়েছি কদ্দূর শিখেছি কদ্দূর পড়েছি নিখিল সৃষ্টির তুলনায় কদ্দূর গর্ব করবেন এক মুহূর্তে যদি রব্বুল আলমিন একটু চাবি ঘুরিয়ে দেন সব শেষ হয়ে যাবে নবদুল্লাহমিন আলী এমন কি ইতিহাস নাই এমন কি আপনার আমার ডানে বামে সামনে পিছনে নাই কত প্রতিভাদর মুহূর্তে ঝরে পড়েছে কত বুদ্ধিমান পাগল হয়ে গিয়েছে কত বুদ্ধিজীবী বুদ্ধির ধাক্কায় বেহুশ হয়ে পড়ে রয়েছে আর কত বাড়ি গাড়ি সফলতা লাভকারী গর্ব দেখাতে গিয়ে এক মুহূর্তে এক রাতের কয়েকবার পাতলা পায়খানায় সাইজ হয়ে গিয়েছে প্রমাণ নাই কি তাই গর্ব আর অহংকার আমাদের সাজে না প্রতি মুহূর্তে বিনয়ী বিনয় আর নম্রতার মধ্যেই কেবল সফলতা সুখ আর শান্তি বন্ধুগণ আমরা এই বিষয়টি নিয়ে আরো কথা বলবো তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা কোথা থেকে মাধ্যমে অহির যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন ব্যবহার ব্যবহার করতে হবে কার জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস শাহিদুল্লাহ খান আব্দুর রাজাক বিন ডক্টর আবু বাকর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থাপনা দায়িত্বটা দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই হক অটল থাকবে সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দাও কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বন্ধুগণ ছোট্ট বিরতির পর আবারও আমরা ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম অহংকার কেউ করতে পারে না গর্ব কেউ করতে পারে না বরং গর্ব আর অহংকার আমাদের সাজে না কারণ যার যত বেশি সফলতা সে তত বেশি বিনয়ী হবে তত বেশি বিনম্র হবে যেমন বৃক্ষের যত বেশি ফল হয় তত নুয়ে পড়ে আল্লাহ প্রিয়তম হাবিব আমাদের জানিয়েছেন মান আলিল্লাহি যে আল্লাহ সুবহান জন্যই বিনয়ী হয় মহান আল্লাহর গুলাম হিসেবে অতি নগণ্য গুলাম হিসেবে বিনয়ী হয় রব্বুল আলমিন তাকে উপরে উঠিয়ে দেন যত বেশি বিনয়ী তত বেশি উপরে উঠ এ অহংকার কিসের বন্ধুগণ আজ আমাদের কথাবার্তা চালচলন আচরণে গর্ব আর অহংকার একটু কিছু পাইলে তা দিয়ে গর্ব আর অহংকার না আর গর্ব অহংকার প্রকাশের অন্যতম একটি মাধ্যম পোশাক আর বিশেষত পোশাক যখন টাকনুর নিচে তবে এ কথাটা খুবই সত্য এক ব্যক্তি তার যতটুকু সামর্থ্য রয়েছে সামর্থ্যের ভিত্তিতে যদি পোশাক পরে এটা অহংকার নয় গর্ব নয় কারণ সই মুস্তমের হাদিস রসুল সাল্লাহ আসলামের সাদ করেছেন অনুপরিমাণ অহংকার যার হৃদয়ে রয়েছে সে কখনো জান্নাতে যাবে না এক ব্যক্তি সে চায় তার জামা হবে খুব সুন্দর জুতাও হবে খুব পরিপাটি অহংকার হবে কি রসুল বলেন ইন্নাল্লাহ জমিল আল্লাহ সুবহানাল্লাহ সুন্দর ইউহিব্বুল জামাল পছন্দ করেন সৌন্দর্যকে ওয়া ইউ পছন্দ করেন ব্যক্তিকে তার প্রদত্ত নিয়ামতের ব্যবহার ব্যক্তির জীবনে দেখতে অপরদিকে রব্বুল আলমিন রাগ করেন কৃপণতা আর কৃচ্ছতায় আর অহংকার হলো সত্য গোপন করা মানুষকে লজ্জা দেয়া তো এই ক্ষেত্রে ব্যক্তির যা সামর্থ্য এই অনুযায়ী যদি সুন্দর কাপড় পরে অহংকার নয় তবে সামর্থ্য নাই সামর্থ্যের বাহিরে অথচ ভাব দেখা এটা অহংকার সামর্থ্য যদ্দুর তা পড়লো অহংকার নয় কারণ নিয়ামত যতটুকু আল্লাহ দিয়েছেন তার ব্যবহার থাকতে হবে নিজের জীবনে কিন্তু পয়সা নাই টাকা নাই কিন্তু খুব গরমি পোশাক পরে এটা অহংকার এটা নিজের সত্য গোপন যে আমি ফকির কিন্তু আমি আমির হয়ে গেলাম আমিরের ভাব নিয়ে চললাম না উচিত নয় আর আমির ফকিরের ড্রেস নিয়ে চলা উচিত নয় অপরদিকে পোশাক পরতে গিয়ে তা সত্যি পোশাকের যিনি স্রষ্টা যিনি পোশাক নাজিল করেছেন তার বিধান মেনে চলতে হবে কারণ আল্লাহ সুফানা পোশাককে আকাশ থেকেই নাজিল করেছেন আমাদের জন্যে যেমন আদম আলী হিসালাম জান্নাত থেকে এসেছেন ঠিক এমনি জান্নাতের অন্যতম একটি শ্রেষ্ঠ শিল্পের নাম হলো পোশাক শিল্প পোশাক আদমের ইতিহাস যত প্রাচীন পোশাকের ইতিহাস তত প্রাচীন তাই পোশাক যিনি সৃষ্টি করেছেন যিনি নাজিল করেছেন তার নির্দেশনা মেনে পোশাক পড়তে হবে রব্বুল আহমিন বলেছেন কাদ আনজান না ইলাইকুম লিবাসান তিনি নাজিল করেছেন আমাদের জন্য লেবাস ইউয়ারি সাউআতিকুম ওয়ারিশান আমরা যাতে আমাদের নিজের গোপন অঙ্গগুলো পাখির পালকের মতো দৃষ্টিনন্দন করে ঢাকতে পারি সুন্দর করে ঢাকতে পারি তবে এই ক্ষেত্রে নারী পুরুষের মতো পোশাক পুরুষ নারীর মতো পোশাক অথবা অযাচিত বেহায়াপনার পোশাক হারাম করেছেন আল্লাহ সুফান এবং তার হাবিব আর বিশেষত পুরুষ যখন পোশাক পরে টাকনুর নিচে এটা এত কোনো সন্দেহই না এটা অহংকারের জন্য কারণ টাকনুর উপরে কাপড় পরলে সুন্দর দেখা যাবে না ভাবখানা এই মানে সুন্দর লাগবে না ভালো লাগবে না সুন্দর লাগাতে চাই আর সুন্দর লাগাতে গিয়ে আল্লাহর বিধান আল্লাহর আদেশ মানলাম না যায় কি কি আসে যায় শুধু তাই না অনেকে আসে এমন নামাজের সময় উজু করে মসজিদে ঢুকলো মাথা নুইয়ে নিজের প্যান্টটা উপরে টাকনুর উপরে উঠালো তার মানে নামাজের সময়টা কেবল আল্লাহ দেখেন আল্লাহর সামনে দাঁড়াচ্ছে তাই ভয় টাকনুর উপরে কাপড়টা ওড়ালাম মসজিদ থেকে বের হয়ে গেল নামাজ শেষ করে বেরিয়ে গেল আল্লাহ কি আর দেখেন না এত বড় ধুকা এত বড় দুষ্টামি রব্বুল আলমিনের সাথে অবশ্যই সতর্ক হওয়া উচিত আল্লাহ সুফান সবকিছু দেখেন সবকিছু শুনেন কোথায় কি কে কিভাবে সব রেকর্ড হচ্ছে সুতরাং নামাজের সময়ে কেবল কাপড়টা উঠাইয়ে দিলাম নামাজ শেষ আবার নামায়ে দিলাম এটা নিজের সাথে নিজে দুষ্টামি আল্লাহ সুবাহর বিধানের সাথে খাম পনা রব্বুল আলমিনের বিধানের সাথে খাম খেয়ালি করার অধিকার কারো নাই খাম খেয়ালি করার অধিকার কারো নাই আল্লাহ সুবাহান তারা যা নিষেধ করেছেন রসুল সাল্লাহ আসলাম যা নিষেধ করেছেন অবশ্যই তা থেকে সতর্ক থাকতে হবে নিজের ভালো লাগা ভালো না লাগা পছন্দ অপছন্দ না এটা ইমানের সরাসরি সাংঘর্ষিক আল্লাহ সুবহানাহু যা নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তা নিজের ভালো না লাগার পরেও গ্রহণ করা তার নাম ইমান প্রশ্ন করা যাবে বরং নিজের কোনো বিষয়ে প্রশ্ন ভালো লাগা ভালো না লাগা এটা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের ভিত্তিতেই হতে হবে নিজের ব্যক্তিগত ইচ্ছাকে সমর্পণ করে দিতে হবে রব্বুল আলমীদের কাছে এর নামই মুসলিম মুসলিম আরবি ভাষার শব্দ যদিও বাংলায় আমরা মুসলমানও বলি মুসলমান মুসলিম শব্দ থেকে মুসলিম মানে কি মুসলিম মানে হলো যে নিজের সকল ইচ্ছা আকাঙ্ক্ষা ভালো মন্দ চাওয়া না চাওয়া পাওয়া না পাওয়া সব কিছু অব্বাহ সামনে নিবেদিত করে দিয়েছে রব্বুল আলমিনের জন্য উৎসর্গ করে দিয়েছে আল্লাহ সুফান নিজেকে উৎসর্গ করে দেওয়ার নামই হলো মুসলিম রব্বুল আলম যা আদেশ করেছেন তা করবে যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে এতে তার ক্ষতি হলেও নাম ইমান সামান্য একটি সুন্দর লাগা না লাগাকে আল্লাহ আদেশের সামনে যে গুরুত্বহীন করতে পারে না ওর ইমান কেমনে আছে প্রস্ত সাপেক্ষ নিঃসন্দেহে ওর ইমানদার বলা উচিত নয় ছোট্ট একটি বিষয়ে আল্লাহ সুফানার আদেশ পালন করতে যে পারে না এটা যেন একটু মিটার থার্মোমিটারের মতো ইমানের পরিচায়ক যেমন গায়ে জ্বর আসলে থার্মোমিটার দিয়ে মুখে অথবা বগলে দিয়ে কদ্দুর পারদের আমার ভিত্তিতে জ্বর কদ্দুর উষ্ণতা কদ্দুর এটা নির্ধারণ করা হয় ঠিক এমনি কিছু কিছু ইন্ডিকেটার দিয়ে কিছু কিছু নির্দিষ্ট পরিমাপক যন্ত্র গায়ে লাগিয়ে বোঝা যায় ইমান কদ্দুর আছে কদ্দুর নাই এর দ্বারা পরিচয় হয় ঠিক এমনি একটি অতি গুরুত্বপূর্ণ ইমানের পরিমাপক যন্ত্রের নাম হলো এই টাকটুর নিচে কাপড় পরা আর না পরা যে টাকটুর নিচে কাপড় পরে বুঝতে হবে ইমানের মাপকাঠিতে ও ব্যর্থ ও সে যেই হোক হয়তো অনেকে বলবেন রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লাম তো বলেছেন অহংকার প্রদর্শনের জন্য যদি কেউ অহংকারের জন্য না করে অমুমান যতগুলো হাদিসের ব্যাপারে রয়েছে সকল ফকিগণ আমভাবে ব্যাপারে একমত ব্যাপারটা নিষিদ্ধ এবং এর দ্বারা অবশ্যই অহংকার প্রদর্শিত হয় শুধু তাই না যদি টাট্টুর নিচে কাপড় কেউ পরে পবিত্রতা অপবিত্রতার বিষয় স্বাভাবিক কারণ টাকনুর নিচে কাপড় গেলে হাঁটতে গেলে নিচে লাগবে ন্যাচারাল ঝাড়ু হয়ে যাবে রাস্তাঘাট তো রাস্তাঘাটে চলতে গিয়ে যে কাপড় ময়লা লাগে রাস্তাঘাট ঝাড়ু দিয়ে যে কাপড় আসে ওই কাপড় দিয়ে নামাজ প্রস্তুই আসে যে ইমানদার কখনো অপবিত্র হতে পারে না বরং অপবিত্রতা থাকা কুফুরি এবং শিরকি জীবনের প্রমাণ রব্বুল আলমিন মুশরিকদেরকে আপাদমস্তক নাপাক বলেছেন ইন্নামাল মুশরিক নাজাস নাজাস বলেছেন কারণ ওরা কাপড় চুপড় পোশাক আসা সব দিক থেকেই পরিচ্ছন্ন নাপাক পবিত্রতা তাদের দ্বারে কাছে নাই সুতরাং আল্লাহ নির্দেশকে লঙ্ঘন করে টাকনোর নিচে কাপড় পরা অপবিত্রতার লক্ষণ বাস্তবিক পৃথিবীর যে প্রান্তে যেভাবে যে অবস্থায় থাকুন না কেন টাকটুর নিচে পুরুষ তার কাপড় যাওয়া মানেই কোনো না কোনোভাবে তাতে অপবিত্রতা লাগবে হয়তো আপনার লাগে না আরেকজনের লাগবে ব্যতিক্রম এক দুজন থাকতেই পারে কিন্তু এর দ্বারা সার্বক্ষণিক ময়লা অপরিচ্ছন্নতা নিজের জীবনে বহন করে অত সেই ইমানদার ইমানের দাবি পরিচ্ছন্ন জীবন পবিত্রতা ইমানের অংশ পরিচ্ছন্নতা ইমানের অংশ আর টাকটুর নিচে কাপড় অহংকার ছাড়া কেউ পড়ল তার অপরাধ নয় হয়তো কেউ বলতে গিয়ে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ উদাহরণ দেবেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহু রসুল সাল্লাহকে বলেছেন ইয়া রসুল আল্লাহ আমি তো খুব সহজ সরল জীবন যাপন করি তো লঙ্কি পড়লে নিচের দিকটা অনেকটা ঝুলে যায় আমি খেয়াল করতে পারি না আমার কি অহংকার হবে রসুল সাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিকে সার্টিফিকেট দিয়ে আবু বাকর আবু কুহাফার পুত্র আবু বাকর রাধি রসুল সালামের সাথী হিজরতের সাথী সৌর গুহার সাথী আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ রসুলাম চিনতেন জানতেন তিনি আবু বাকর তোমার মাঝে তো অহংকার নাই তোমার যদি একটু একটু হয় আল্লাহ মাফ করে দে বন্ধুগণ আজকে কি দ্বিতীয় কোনো একজন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আছেন দ্বিতীয় কোন উসমান ইবনে আফান রাদি আল্লাহ রয়েছেন আল্লামা ইকবাল বড় আক্ষেপ করে কবিতা লিখেছেন বলেছেন কোরআন এবং হাদিস সবই আজও আছে কিন্তু আবু বকর ওমর উসমান আলী হায়দার নাই ঠিক ওই ধরনের আবু বকর পৃথিবীতে আর কেউ হবে না উম্মতের মধ্যে একজনই আবু বকর ইবনে আবু কোহাফা সিদ্দিক রাদি আল্লাহ আনোয়ার সুতরাং তার জীবন দিয়ে দলিল মস্করা ছাড়া কিছুই নয় আপনি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 আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জায়গা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় non profit Islamic television channel peace TV নয় কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আলট্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK pound account number শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি বাহান্ন এল ও